সাদ ইবনু উবায়দাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন এক লোক ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর কাছে এসে উসমান রদিল্লাহ তাল্লাহ্ন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করল তিনি উসমান রদিল্লাহ তাল্লাহ্ন এর কতিপয় ভালো গুণ বর্ণনা করলেন ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন ওই লোককে বললেন মনে হয় এটা তোমার নিকট খারাপ লাগছে সে বলল হা ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহ তোমাকে অপমানিত করুন অতপর সে ব্যক্তি আলী রদিল্লাহ তাল্লাহ্ন এর সম্পর্কে জিজ্ঞেস করল তিনি তারও কতিপয় ভালো গুণ বর্ণনা করলেন এবং বললেন ওই দেখো তার ঘরটি নব্বী সাল্লাহ সাল্লাম এর ঘরগুলোর মধ্যে অবস্থিত অতপর তিনি বললেন মনে হয় এসব কথা শুনতে তোমার খারাপ লাগছে সে বলল হাঁ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আল্লাহ তোমাকে লাঞ্ছিত করুন যাও আমার বিরুদ্ধে যত পারো করো